আকাশ কথা বলে উদারতার সাগর কথা বলে গভীরতার ঝর্ণা কথা বলে চঞ্চলতার মাটি কথা বলে প্রাঞ্জলতার আকাশ কথা বলে উদারতা সাগর কথা বলে গভীরতা ঝর্ণা কথা বলে চঞ্চলতা মাটি কথা বলে প্রাঞ্জলতা শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে বঞ্চিত মানবতার বঞ্চিত মানবতার বঞ্চিত মানবতার আকাশ কথা বলে উদারতা সাগর কথা বলে গভীরতা ঝর্ণা কথা বলে চঞ্চলতা মাটি কথা বলে প্রাঞ্জলতা শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে বঞ্চিত মানবতার বঞ্চিত মানবতার বঞ্চিত মানবতা ছলো ছলো সুরে নদী গিয়ে যাবার গান গা বৃষ্টির বর্ষণে মমতার সুর শোনা যায় নিঃস্বার্থতা শিখি বৃক্ষের ছায়ায় ছায়া স্নিগ্ধতা খুঁজে পাই প্রভাতের হাওয়ায় হাওয়া অগ্নি কথা বলে জ্বলে ওঠা ঝঞ্ঝা কথা বলে দ্রুত ছোটা পাহাড় কথা বলে অটলতা পুষ্প কথা বলে নেই সততা শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতার বঞ্চিত মানবতা আকাশ কথা বলে উদারতার সাগর কথা বলে গভীরতা ঝর্ণা কথা বলে চঞ্চলতা মাটি কথা বলে প্রাঞ্জলতা শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে বঞ্চিত মানবতার বঞ্চিত মানবতার বঞ্চিত মানবতার পিঁপড়ের কাছে শিখো অধ্যবসায় সাধনা মৌমাছি হতে নাও একতার অনুপ্রেরণা সচেতনতার পাঠ নিতে পারো হরিণ থেকে সহনশীলতা শিখো মরুরই উষ্ট্র দেখে চন্দ্র কথা বলে কোমলতা বৃক্ষ কথা বলে সজীবতা দিবস কথা বলে উজ্জ্বলতা রাত্রি কথা বলে নিরবতা শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে বঞ্চিত মানবতার বঞ্চিত মানবতার বঞ্চিত মানবতার আকাশ কথা বলে উদারতা সাগর কথা বলে গভীরতা ঝর্ণা কথা বলে চঞ্চলতা মাটি কথা বলে প্রাঞ্জলতা শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে বঞ্চিত মানবতার বঞ্চিত মানবতার বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতা